ولو أرادوا الخروج لأعدوا له عدة لأعدوا له عدة ولكن كره الله ولكن فثبتهم وقيل قولوا مع القاعدين মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানাও দিকে মুনাফিক তার সরু মুনাফি জিহাদে ডাকে ধরে বাহানাবীর মুনাফি তার সরু মুনাফি জিহাদে ডাকে তারা সুতে বিছুদি তারা মোনাফি যার কাজ নেই ঠিক তারা মোনাফি বড় কাজ নেই ঠিক তারা মোনাফি যার কাজ নেই ঠিক তারা মোনাফি লেনদেন কি কি মুনাফি তারা শোনো মুনাফি কি জিহাদের ডাকে ধরে বাহানা ওদিক মুনাফি তারা শোনো মুনাফি জিহাদের ডাকে তারা চুটি পিছু দিক নবীজি মুদের করেছিলেন জিহাদ যুদ্ধের ময়দানে পেয়েছে আঘাত ওহুদ প্রান্তে দান দান শাহাদাত আধার টুটে দিল আলোর প্রবাদ নবীজি মুদের করেছিলেন জিহাদ যুদ্ধের ময়দানে পেয়েছে আঘাত ওহুদ প্রান্তে দান দান শাহাদাত আধার টুটে দিল আলোর প্রবাদ নবীজি মুদের করেছিলেন জিহাদ যুদ্ধের ময়দানে পেয়েছে আঘাত ওহুদ প্রান্তে দান্দায় সারা আধায় টুটে দিল আলোর প্রভাত জুলুম শোষণ বন্ধ করতে চলো সেদিকে নদীজি চলেছে যে গীত চলো সেদিকে নবীজি চল ছেড়ে দিক মুনাফিক কারা শোনো কি জিহাদের ডাকে ধরে বাহানাও দিক মুনাফিক কারা শোনো কি জিহাদের ডাকে তারা ছুটে পিছু দিক তারা মুনাফিক যার কাজ নেই ঠিক তারা মুনাফিক কথা কাজ নেই ঠিক তারা মুনাফিক যার কাজ নেই ঠিক তারা মুনাফিক লেনদেন নেই ঠিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানা ওদিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে তারা ছুটে পিছু দি আহ্বান করে নবী জিহাদে চলো সাহাবারা তার সাথী সঙ্গী হলো আদেশ শুনেও যারা পিছনে ছিল মুনাফিকে বলে তারা গণ্য হলো আহ্বান করে নবী জিহাদে চলো সাহাবারা তার সাথী সঙ্গী হলো আদেশ শুনেও যারা পিছনে ছিল মুনাফিকে বলে তারা গণ্য হলো আহ্বান করে নবী জিহাদে চলো সাহাবারা তার সাথী সঙ্গী হলো আদেশ শুনেও যারা পিছনে ছিল মুনাফিকে বলে তারা গণ্য হলো সালাম কালাম সব বন্ধ হলো সম্মুখে না গিয়ে যারা গেল পিছু দিক সম্মুখে না গিয়ে যারা গেল পিছু দিক মুনাফিক তারা শোন মুনাফিক জিহাদে রাখে ধরে বাহানা দিক মুনাফি তারা শোনো মুনাফিক জিহাদে রাখে তারা ছুটে পিছু দিক তারা মুনাফি যার কাজ নেই ঠিক তারা মুনাফি কথা কাজ নেই ঠিক তারা মুনাফি যার কাজ নেই ঠিক তারা মুনাফি লেনদেন নেই ঠিক মুনাফি তারা শোন শোনো মুনাফি জিহাদের তাকে ধরে বাহানাও দিক মুনাফি তারা শোনো জি জিহাদের ডাকে তারা চুলটি পিছু দিক হক বাতিলের চিরদ্বন্দ্ব ছিল তাই তো হকের দল বিজয়ী হলো সাহাবা গনে জীবন দিল রক্তের বিনিময়ে কে পেল ভগ বাপিলের চির দ্বন্দ্ব ছিল তাই তো হকের দল বিজয়ী হল সাহাবা গনে জীবন দিল রক্তের বিনিময়ে দিনকে পেল হক বাপিলের চির দ্বন্দ্ব ছিল তাই তো হকের দল বিজয়ী হল সাহাবা ইমাম গণে জীবন দিল রক্তের বিনিময়ে দিন কেড়ে কষ্টবিহীন মোরা পেয়েছি দিন তাই তো কদর নাই চলি না সঠিক তাই তো বুঝিয়া দাম চলি না সঠিক মুনাফি তারা মুনাফি মুনাফিক হবে ডাকে ধরে বাহানাও দিক মুনাফি তারা মুনাফি মুনাফিক হবে ডাকে তারা সুতে পিছু দিক তারা মুনাফিক যার কাজে নেই ঠিক তারা মুনাফিক কথা কাজে নেই ঠিক তারা মুনাফিক যার কাজে নেই ঠিক তারা মুনাফিক লেনদেন নেই ঠিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে ধরে বাহানাও দিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের ডাকে তারা সুপে পিছু দিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের রাখে ধরে বাহানা ওদিক মুনাফিক তারা শোনো মুনাফিক জিহাদের রাখে তারা